প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খানের কথা সুর ও কণ্ঠে সিরাতুন্নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিস্ময়কর অ্যালবাম এ Muhammad the story of Muhammad অ্যালবামটির ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক আল্লাহ হাফেজ ডট কম